এবং বিজ্ঞান দ্বারা তার এইসব পড়াশোনা এবং প্রস্তুতিমূলক কাজ একচল্লিশ বছরের মধ্যে তিনি সম্পন্ন করেছেন এখনও শিখছেন তবে শায়েক তার পাবলিক লেকচার শেষে দর্শকদের প্রশ্নের বিশ্লেষণধর্মী এবং যুক্তিসঙ্গত উত্তরের জন্য তিনি বিখ্যাত গত দশ বছরে ডাক্তার জাকির নায়েক এক হাজারেরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন United States of America Canada যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত Kuwait Qatar Bahrain Oman Australia New Zealand দক্ষিণ Africa Botswana Malaysia Singapore Hong Kong Thailand Guyana South America সহ আরও অনেক দেশে এবং অবশ্যই অনেক লেকচার দিয়েছেন ভারতে তিনি অত্যন্ত সফলতার সাথে অনেক সিম্পোজিয়াম এবং ডায়ালগে অংশগ্রহণ করেছেন অন্যান্য ধর্মের বিখ্যাত ব্যক্তিদের সাথে তার পাবলিক ডায়ালগ ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে বিষয় কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে শিকাগোতে অনুষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে দু সালের এপ্রিলে আর আল্লাহর অশেষ দয়ায় অসাধারণ সফল হয়েছিলেন শেখ আহমদ দিদাত ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্ববিখ্যাত বক্তা তাকে বলেছেন ডাক্তার জাকির নায়েক দিদার প্লাস উনিশশো সালে এবং মে দু সালে একটি স্মারক উপহার দিয়েছেন তাতে স্বীকৃতিস্বরূপ লিখেছেন ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক দাওয়া এবং তুলনামূলক ধর্মতত্ত্ব পাঠের এই সফলতার জন্য বাবা তুমি যা করেছ চার বছরে আমার লেগেছে চল্লিশ বছর তা পুরো করতে আলহামদুলিল্লাহ আহমদ দিদাতের শেষ বক্তব্য এটি ডাক্তার জাকির নায়েককে অনেক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে নিয়মিত দেখা যায় পৃথিবীর দুইশোটিরও বেশি দেশে টিভি এবং রেডিও সাক্ষাৎকারের জন্য তাকে নিয়মিত নিমন্ত্রণ করে একশোরও বেশি লেকচার ডায়ালগ বিতর্ক এবং সিম্পোজিয়ামগুলোর DVD VCD video cassette audio cassette সর্বত্র পাওয়া যায় তিনি ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কিছু বই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 নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী যদি বলে যে এটা আল্লাহ সুবাহতালার পক্ষ হতে এসেছে এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হল অলৌকিকের অলৌকিক পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ সেই সময় কোরআন নাজিল হয় আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে যে পবিত্র কোরআন সবচেয়ে উত্তম আরবি সাহিত্য পৃথিবীর বুকে আর আল্লাহ সোহানতালা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ চব্বিশে বলা হয়েছে তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করছি আমার বান্দা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর সময়ে সময়ে তাহলে অনুরূপ একটা সুরা রচনা করো এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও আর যদি তা না পারো নিশ্চিত তোমরা তা পারবে না তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে একটা সুরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে আর সবচেয়ে ছোট সুরা হয়তো তিনটা আয়াত কয়েকটা শব্দ এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ করতে পারবে না আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপটা আধুনিক কোনো মানুষ কি মানবে অবশ্যই না কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসঙ্গত নাকি অসঙ্গত বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা অ্যালবার্ট আইনস্টাইনের মতে বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি স্মরণ করিয়ে দিচ্ছি পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না S C I E N C E তবে এটা নিদর্শনের বই S I G N S এটা আয়াতের বই এতে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারেরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে যেগুলোর মধ্যে এক হাজারেরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা তারপর বিগ ব্যাং হল দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি তারা নক্ষত্র সূর্য চাঁদ এবং এই পৃথিবী এটাকে নাম দিলেন বিগ ব্যাং পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশ বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমন্ডলী এবং পৃথিবী একত্রে ছিল অতপর উভয়কে পৃথক করলাম কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্পর্কে বলছে এক বাক্যে চোদ্দশো বছর আগে যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে হয়তো ৩০ বছর আগে ৩৫ বছর আগে মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইনস্পায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআনের আলো আল্লাহ সুহামতাল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল করেছে তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam যা নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় পবিত্রকরণ বলছে সুরাফসিলাত অধ্যায় একচল্লিশ আর এগারো অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায় এবং তিনি পৃথিবীকে বললেন উভয়ই আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা এলাম অনুগত হয়ে আল্লাহ সুবাহতালা বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধুমরের ন্যায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায় এই আয়াতের আরবি শব্দ সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত এগারো হচ্ছে দুখান দুখান কেবল গ্যাসকেই বোঝায় না এটা তারা ধোঁয়াও বোঝায় আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে কারণ সেই সময় খুব গরম ছিল চিন্তা করেন কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যা সম্প্রতি জানলাম আমরা যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল আগে মানুষ ভাবত যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপটা আর পনেরোশো সাতাত্তর সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার কোরআন বলছে সুরলোকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ সুবান রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে আলম তারা আল্লাহ দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয় যদি পৃথিবী চ্যাপটা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না আল্লাহ একই কথা বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ এক নম্বর পাঁচ আল্লাহ রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো তাই কোরআন বলছে আল্লাহ তালা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন পেঁচানো কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব চ্যাপ্টা হলে সেটা সম্ভব না আল্লাহ আরো বলেন সুরানাজিয়াত অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে মানে অতপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ আরেকটা অর্থ দাহাহা শব্দের এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে যার অর্থ ডিম আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি মেরু থেকে কিছুটা চ্যাপটা আর কেন্দ্র থেকে স্ফীত আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায় চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি এটা শুধু এ কথাই বলেনি নির্দিষ্ট করে বলছে উটপাখির ডিমের মতো আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আট নম্বর একষট্টি মহান তিনি আল্লাহ সুবাহতালা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকোজ্জ্বল সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরণে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো তারার আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে ভেদ করা উজ্জ্বলতা উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তে মলিন হয়ে যায় আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব বলা হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে বলা হয়েছে সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত পাঁচ এছাড়াও আছে সুরা নু অধ্যায় নম্বর একাত্তর আয়াত নম্বর পনেরো এবং ষোলো কোরআনে আরো বলছে সুরা তারিক অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নম্বর তিন যে তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব তার মানে ভেদ করা অন্ধকার ভেদ করেছে আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো দ্বিতীয় শতাব্দী বিসি ষোলোশো শতাব্দীর পূর্ব পর্যন্ত নিকোলাস কোপানিকাসের আগ পর্যন্ত পনেরোশো সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘোরে পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার ষোলোশো সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমী করে না নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে যখন স্কুলে ছিলাম স্কুল পাশ করেছি উনিশশো বিরাশিতে প্রায় পঁচিশ বছর আগে তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে আর সব কিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘুরে সূর্য সহ তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না এই ক্ষেত্রে সূর্য স্থির কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম সুরাল আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর তেত্রিশে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চন্দ্র প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এখানে আরবি শব্দ ইয়াজবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে যার মানে চলন্ত দেহের গতি যদি আরবি শব্দ ইয়াজবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায় এর মানে এই না যে গড়াগড়ি করছে এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি এর মানে নয় যে ভাসছে এর মানে সাঁতার কাটছে একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে এর মানে এই নয় যে এটা শূন্য ভাসছে এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল নিজ অক্ষে আবর্তন করছে তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না খালি চোখে তাকিয়ে থাকা যাবে না যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে দেখবেন সূর্যের মাঝে দাগ আছে আর প্রায় পঁচিশ দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে তার মানে সূর্যের প্রায় পঁচিশ দিন লাগে একবার আবর্তন করতে চিন্তা করেন যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির নিজকে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আবর্তন করে এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে এরপর যদি কোরআন পড়েন এটা উল্লেখ আছে সুরা ইয়াসিন অধ্যায় নম্বর ছত্রিশ আয়াত নম্বর চল্লিশ সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া আর রাত দিনকে অতিক্রম করতে পারে না চন্দ্র এবং সূর্য প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্নই আসে না কোরআন এটাই বলছে আর বিজ্ঞান আমাদের বলছে যে নবমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে যাকে বলা হয় সোলার অ্যাপেক্স হারকিউলেস তারকারাজিকেও বলা হয় আলফা লাইরি যার গতি সেকেন্ডে বারো মাইল আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে তখন আর সূর্যের আলো আসবে না আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে কোরআন একই কথা বলছে সুরাইয়াসিন অধ্যায় নম্বর ছত্রিশ আয়াত নম্বর আটত্রিশ যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে আর এটা নিয়ন্ত্রিত এখানে আরবি শব্দ মুস্তাখার যার দুটো অর্থ আছে একটা অর্থ সময় নির্ধারিত আরেকটা স্থান নির্ধারিত আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে তাই মুস্তাকারে দুটো অর্থ নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময় বিজ্ঞান অনুযায়ী সঠিক চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান